اللہ اللہ ملک اللہ مہان اللہ مر مرو তোমার নামে তসবি পড়ে দুনিয়ার সব আল্লাহ মালিক আল্লাহ মহান আল্লাহ আমার রব তোমার নামে তসবি পড়ে এই দুনিয়ার সব আল্লাহ মালিক আল্লাহ মহান আল্লাহ আমার রব তোমার নামে তসবি পড়ে এই দুনিয়ার সব চন্দ্র সূর্য গ্রহ তারা চন্দ্র সূর্য গ্রহ তারা তোমার ডাকে দেয় যে সারা চন্দ্র সূর্য গ্রহ তারা তোমার ডাকে দেয় যে সারা পাহাড় সাগর ঝর্ণা নহর করে কলর তোমার নামে তসদি পরে দুনিয়ার সব আল্লাহ মালিক আল্লাহ মহান আল্লাহ আমার রব তোমার নামে তসবি পরে এই দুনিয়ার সব আল্লাহ মালিক আল্লাহ মহান আল্লাহ আমার রব তোমার নামে তসবি পড়ে এই দুনিয়ার সব গাছের ডালে ওই কোকিলে গাহে তো গান তোমার নামে তসবি পড়ে জমিন আসমান গাছের ডালে ওই কুকিলে গাহে তব গান তোমার নামে তসবি পড়ে জমিন আসমান গাছের ডালে ওই কুকিলে গাহে তব গান তোমার নামে তসবি পড়ে জমিন আসমান পূর্বাকাশে সূর্য ওঠে পূর্বাকাশে সূর্য ওঠে তোমার ডাকে সাড়া দিতে পূর্বাকাশে সূর্য ওঠে তোমার ডাকে সাড়া দিতে আধার রাতে চন্দ্র উঠে আলোকিত সব তোমার নামে তসবি পড়ে এই দুনিয়ার সব আল্লাহ মালিক আল্লাহ মহান আল্লাহ আমার রব তোমার নামে তসলি করে এই দুনিয়ার সব আল্লাহ মালিক আল্লাহ মহান আল্লাহ আমার রব তোমার নামে তসলি করে এই দুনিয়ার সব পাখির টোটে সকাল সাজে মিষ্টি মধুর গান পাহাড় চিরে ঝর্ণা গাহে তবু নামে শান পাখির টোটে সকাল সাজে মিষ্টি মধুর গান পাহাড় চিরে ঝর্ণা গাহে তব নামে শান পাখির টোটে সকাল সাজে মিষ্টি মধুর গান পাহাড় চিরে ঝর্ণা গাহে তব নামে শান সাগর নদী তোমার তোরে সাগর নদী তোমার তরে আল্লাহ আল্লাহ জিকির করে সাগর নদী তোমার তরে আল্লাহ আল্লাহ জিকির করে তোমার নামে গান গে যাই তাই তো গরব তোমার নামে তসলি পরে দুনিয়ার সব আল্লাহ মালিক আল্লাহ মহান আল্লাহ আমার রব তোমার নামে তসবি পড়ে এই দুনিয়ার সব আল্লাহ মালিক আল্লাহ মহান আল্লাহ আমার তোমার নামে তসবি পড়ে এই দুনিয়ার সব চন্দ্র সূর্য গ্রহ তারা চন্দ্র সূর্য গ্রহ তারা তোমার ডাকে দেই যে সারা চন্দ্র সূর্য গ্রহ তারা তোমার ডাকে দেই যে সারা পাহাড় সাগর ঝর্ণা নহর করে কলর তোমার নামে তসবি পরে এই দুনিয়ার সব আল্লাহ মালিক আল্লাহ মহান আল্লাহ আমার রব তোমার নামে তসবি পড়ে এই দুনিয়ার সব আল্লাহ মালিক আল্লাহ মহান আল্লাহ আমার রব তোমার নামে তস তসবি পড়ে এই দুনিয়ার সব আল্লাহ মালিক আল্লাহ মহান আল্লাহ আমার রব তোমার নামে তসবি পড়ে